এই জন্য প্রেরণ করেছেন যে তার নিঃশর্ত অনুসরণ করবে আনুগত্য করবে এইভাবে যুগে যুগ আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছেন তাদের আনুগত্য করা আল্লাহ ফরজ করেছেন প্রত্যেক যুগে এছাড়া কারো সার্বিক ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আনুগত্য করা জায়জ নয় একমাত্র আল্লাহ রব্বুল আলমী ছাড়া এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম ছাড়া যে কোনো মানুষের ভুল ত্রুটি হতে পারে সুতরাং দলিল দিয়ে যাচাই করে বা দলিল ভিত্তিক হলে কবুল করবে আর না হলে কবুল করবে না এটি হচ্ছে দিন আমরা প্রতি শনিবারে এই চোদ্দশো চল্লিশ হিজড়িতে ধারাবাহিক মানহাজ সম্পর্কে আলোচনা করছি আজকে পর্ব নম্বর তেরো তারিখ হচ্ছে রজম মাসের দ্বিতীয় তারিখ রজম মাসের দ্বিতীয় তারিখ আজকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা শেখ সালেহুল ফৌজান হাফজাহুল্লাহ তালাকে করা হয় এবং তিনি উত্তর দেন যেগুলি এই কিতাবে সংকলন করা হয়েছে সওয়াল নম্বর পঁয়ষট্টি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন প্রশ্নকারী প্রশ্ন করছেন যে জাহিল যে ব্যক্তি না জেনে বেদাতি কাজ করে যে ব্যক্তি বেদাতি কাজ করে বেদাতি আমল করে আর সে জাহেল মানে অজ্ঞ সেই বিষয়ে জানে না যে সেটা বেদাত বেদাত জেনে যদি করে তাহলে তো সে বড় অপরাধী কিন্তু এ বেচারা জানে না যে এটা বেদাত আর বেদাতি কাজ করছে কেন জানে না সে হুল হক তার কাছে হক কথা বা সত্য কথা সন্না পৌঁছেনি সুতরাং বেদাতে আছে তাহলে বোঝা যায় যে কারো কাছে যদি হক পৌঁছে যায় তারপরে যদি না মানে আর বেদাত করে তাহলে সে জাহেল না সে জানার পরে মানছে না সে অপরাধী সে বড় অপরাধী অধিকাংশ বেদাতিরা কিন্তু এই গ্রুপেই পড়বে কারণ বর্তমান যুগ আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় হোক আর সহি আকিদার আলম আলমাদের আলহামদুলিল্লাহ দাওয়াতের সক্রিয়তার কারণে হোক বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ কোরআন সন্ন্যার দাওয়াত ব্যাপক আকার ধারণ করেছে আর শহরে শুধু নয় গ্রাম অঞ্চলেও পৌঁছে গেছে কারো কাছে সরাসরি পৌঁছেছে কোনো আলেমের মাধ্যমে আর কারো কাছে অনলাইনে পৌঁছেছে কিন্তু আসলে মানতে চাই না তো তার কাছে হক পৌঁছে গেছে এনে প্রশ্নকারী প্রশ্ন করছেন যে যেই লোকের কাছে হক সত্য কথা পৌঁছেনি যার ফলে সে বেদাতি কাজ করছে তো এই ব্যক্তি যে না জেনে বেদাতি কাজ করলো হাল ইউজারু আমাল আমজা আন্নাজা এই যে আমলটি করলো বেদাত ভিত্তিক আমল এই আমলটির ওপর সে সবাব নাকি পাবে নাকি সে আমলটি কবুল হবে না প্রত্যাখ্যাত হয়ে যাবে কারণ তার নিয়ত আছে এবাদতের তার নিয়ত বেদাত করার নেই তার নিয়ত হচ্ছে এবাদত করার নিয়ত উদাহরণস্বরূপ একটা লোক নাওয়াইতো পড়ে সলাত আদায় করছে নাওয়াইতো আনসাল্লাহ তালা সলাতের ক্ষেত্রে নাওয়াইতা নাসুমা গাদান বলে শ্যাম রোজা রাখছে ফরজ নফল যাই হোক আর সেই ব্যক্তি অজ্ঞতার কারণে এই নিয়ত পড়ছে নিয়ত পড়ছে নিয়ত করছে না নিয়ত তো আমরাও করি আর প্রত্যেকে করে নিয়ত করা ছাড়া কোনো এবাদতি কবুল হয় না অন্তর থেকে নিয়ত করা শর্ত ফরজ কিন্তু তারা কি করছে নিয়ত পড়ছে এই যে নিয়ত পাঠ করছে উচ্চারণ করে কিসের কারণে অজ্ঞতার কারণে উদাহরণ দিয়ে মশলাটি বুঝে জানে না যে নিয়ত পড়া বেদাত কেন জানে না তার কাছে নিয়ত করা যে শরীয়তের নেই এ কথাটা পৌঁছেনি পরম্পরা এলাকার যেসব আলেম সমাজ থেকে শিখেছে অথবা জনগণ মুরব্বী বাপ মা থেকে শিখেছে দাদা দাদি থেকে শিখেছে তারা নিয়ত পড়তো সুতরাং তারাও নিয়ত পড়ে এর বেশি অতিরিক্ত হক কথা তাদের কাছে পৌঁছে নাই এই হচ্ছে প্রশ্ন তাই না কিন্তু যদি যেই লোক নাওয়াইতো পড়ে রোজা রাখছে নাওয়াইতো পড়ে নামাজ পড়ছে তার কাছে এই কথা পৌঁছে যায় যে নিয়ত পড়া বেদাত নিয়ত পড়া বেদাত কিন্তু বলছেন না ওইসব কথা মানি না লোহাবিদের কথা উল্লামাজহাবিদের কথা তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে কোন সন্দেহ নেই যে তার আমল বাতিল কারণ সুর উল্লাহ কি বলেছেন মানে আমেল আমালান লাইসা আলী আমরানা ফহরদ্দুন যেই ব্যক্তি এমন কোন আমল করলো যার ওপর আমার আদর্শ বা আমার নির্দেশ নেই ওই রকম আমার আদর্শ নয় ফহরদ্দুন সেটা প্রত্যাখ্যাত সে সেটা নিজে শুরু করুক মান আহাদা সাফি আমরে নাহাজা অথবা অন্য কেউ শুরু করেছে তার মুরব্বীরা সে সেই আমলটি দেখা দেখি করল যেই ব্যক্তি জানার পরে মানল না হ্যাঁ অস্বীকার করলো অবিশ্বাস করলো তদন্ত করেও দেখলো না একটু পড়াশোনা করেও দেখলো না সে অন্ধ অনকরণ করতে থাকলো ওর বিষয়টি বললাম কিন্তু এই লোক এর কাছে হক কথা পৌঁছেইনি কোনোদিন শোনেইনি যে নিয়ে পড়াবে না তো এই লোক এই যে সলাত আদায় করলো নিয়ত পড়ে সে আম রাখলো যুগ যুগ ধরে এর আমলটির ওপর কি নেকি পাবে নাকি কবুল হবে না নাকি কবুল হবে না এই সওয়াল আল জবাব জবাবে শেখ সালেউল ফৌজান হাফিজাহুল্লাহ তালা বলছেন একবার ছোট্ট করে জবাব দিয়েছেন লাউজারু আলাদাল আমল এই যে আমলটি করলো এর ওপর কোন আজর নেকি প্রতিদান পাবে না নেকি পাবে না তাহলে চিন্তা করেন যেই লোক নাওয়াইতো পড়ে সালাত শুরু করলো না হয়তো দিয়ে সেয়াম শুরু করলো ইফতাদাই তো বেহাজাল ইমাম দিয়ে সলাদ শুরু করলো জাই নামাজের দোয়া দিয়ে হ্যাঁ সলাদ শুরু করলো তিনটা বেদাত দিয়ে সেই ব্যক্তি কিন্তু অজ্ঞতার কারণে করেছে হ্যাঁ জানেন না তার শেখ সাহেব কি বলছেন এই লোক এই সব এই পাবে এই সলাতের সব পাবে পাবে না নাকি পাবে না কেন পাবে না আবার বলছে লাউজারো আলা জালেকাল আমাল এই আমলের ওপর কোন আজর সবাব বদলা পাবে না কোন প্রতিদান পাবে না জিরো কেন লেআনাহ গাইর মাসরু কারণ এটি শরীয়ত সম্মত হয় নাই এটি শরীয়ত সম্মত নাই কারণ এবাদত কবুলের জন্য দুইটি শর্ত একটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে আর শর্ত হচ্ছে এক রসুল্লাহ সাল্লামের তরিকায় হইতে হবে সে আল্লাহর জন্য করেছে কারণ এবাদত উদ্দেশ্য এবাদত আল্লাহর জন্য করেছে এখলাস আছে প্রথম শর্ত কিন্তু রসুল উল্লাহাম তরিকায় সেই কাজটি হয়নি তবে শেখ সাল ফজন বলছেন আর একটা দিক ওয়ালাকিন ইয়াসলাম মিনাল ইসম কিন্তু সেই ব্যক্তি গুনাগার হবে না বেদাত করলে যে অতিরিক্ত আরো গুণা আছে সেই গুণাটা হবে না কি জন্য বেঅজরিল জাহলে ফাকাত অজ্ঞতার ওজোর থাকার কারণে অজ্ঞতার যে অজুহাত আছে বা ওজোর আছে যে মাজুর সে বেচারা জানে না সেই জন্য এই বেদাতি আমলের ওপর সে গুণাগার হবে না কিসের গুণাগার হবে না বেদাত করার গুণাগার হবে না কিন্তু তার এই এবাদতের নেকি পাবে পাবে না একটি এবাদত করতে গিয়ে দুটো দিক আছে একটা হচ্ছে সেই এবাদতের ওপর পারিতোষিক আছে মানে প্রতিদান আছে বদলা আছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পুরস্কারটা এই লোক পাবে পাবে না আর একটা দিক হচ্ছে এবাদত যদি ভুল করে তো গোনা আছে হ্যাঁ এবাদত যদি ভুল করে তো গোনা আছে এই লোক ভুল করেছে কিন্তু অজ্ঞতার কারণে ভুল করার কারণে সে গোনাগার হবে না কিন্তু এ যদি জানতো শুনেছে যে এগুলি বেদাত তারপরে ওইভাবে বেদাতি আমল করেছে তাহলে তার দুটোই দিক ক্ষতি হইতো একটা হইতো যে নেকিও পেত না আর আরেকটা দিক হচ্ছে বেদাত করার গোনাও হইতো জি বেদাতিদের কথা বা বেদাত করার কথা যখন আসলো তখন এখানে একটি উক্তি সৌদি আরবের একজন বড় মহাক্কিক গবেষক শেখ ছিলেন শেখ হিনবাদ রহমতুল্লাহ আলের বিশিষ্ট ছাত্র এবং বড় আলেম শেখ বকর আবু জাইদ উনি অনেক গবেষণামূলক কথা লিখেছেন দিনের ব্যাপারে আর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন রহমাহুল্লাহ তালা তিনি বলছেন বেদাতিকে সহযোগিতা করা সম্পর্কে যদিও এই মাসলার সাথে সরাসরি সম্পর্ক নেই কাছাকাছি বলছেন ফকুল্ল মান জাহারা মুক্তাজান কেউ যদি বেদাতির সাহায্য করে সহযোগিতা করা সাহায্য করা সাপোর্ট করা বিভিন্ন দিক থেকে হয় তার মধ্যে একটা দিক হচ্ছে ফাজামাহু বেদাতিকে সম্মান করল বেদাতিকে সম্মান করল বেদাতি হুজুরদের সম্মান দেখছেন না সন্ন্যতি আলেমদের চাইতে অনেক বেশি সম্মান তাদের সমাজে তাই না বেদাতি পীরদের সম্মান দেখছেন না এই যে বেদাতিদেরকে যারা সম্মান করল আজদামা কুতুব অথবা বেদাতির লিখনিকে সম্মান প্রদর্শন করল বেদাতি মানহাজের লোকের লিখনিকে বই পুস্তককে কি করলো শ্রদ্ধার দৃষ্টিতে দেখলো ভালো ইসলামিক পুস্তক তিনি ভালো রাইটার হ্যাঁ ওনার লিখা এইরকম এই বই লিখেছেন এগুলো তাজিম করলো মুসলিমিন আর মুসলিমদের মাঝে সেগুলি প্রচার প্রসার করলো বেদাতি বই নিয়ে প্রচার করে ফেজাইল আমল তবলিগির নেশাব হ্যাঁ, অথবা মৌদুদি সাহেবের বই প্রচার করে বেড়ায় হ্যাঁ সৌদি আরবে প্রচার করে বেড়ায় ওয়াজ মাহফিলে বলে আপনারা তফসির পড়লে দুটো তফসির পড়বেন শুনেছেন তো বড় বড় বক্তাদের কথা এক সময় তখন তো অন্ধ ছিলেন কিছুতে জানতেন আরে বাপরে খুব মূল্যবান কথা চোদ্দশো বছর ইতিহাসে যেন শুধু দুটো তফসিল লেখা হয়েছে যেই দুটো তফসির হচ্ছে ভ্রান্ত মানহাজের সেই দুটোর অ্যাডভার্টাইজ চলছে লক্ষ লক্ষ মানুষের সামনে জি দুটো তফসির পড়বেন আপনারা কোরআন বোঝার জন্য একটা কি আমি বলছি না সেটা ওই বড় বড় বক্তাদের কথা বলছি হ্যাঁ কি একটা তফিমুল কোরআন পড়বেন আর একটা ফিজেল আলীল কোরআন পড়বেন শুনেছেন না এগুলো কথা মানুষ তো সোহান আল্লাহ সোহান আল্লাহ চোদ্দশো বছরে যেন আর কোন তফসিল লেখা হয়নি এক ভালো যে সৈয়দ কুতুব ছিল আর এক ভালো যে মৌলানা মদুদি ছিল যে এরা তফসিল না করলে তো জাতি মনে হয় কোরআন কিছুই জানতে পারতো না আর কোথায় গেল ইবনে জারি তাবারি কোথায় গেল ইবনে কাসির কোথায় গেল ইমাম শৌকানি আর কোথায় গেল মোহাম্মদ আমির সংকিতি আর কোথায় গেল শেখ আব্দুর রহমান নাসের সাদি তফসির সাদি কোথায় গেল তফসির কাসেমি আর কোথায় যত তফসির গেল যেগুলো সেই মানা যায় না আসমা সেফাতে ভুল আছে না আশারি মতবাদ তাতে আছে না মাতুরিদি মতবাদ আছে না তাতে আপনার রাজনৈতিক কোনো ব্যাখ্যা করা হয়েছে কোরআন সোনার ব্যাখ্যা যেমন সাহাবাহিকরামদের যুগ থেকে চলে আসছে ধারাবাহিক ওইভাবে তফসির করা হয়েছে আর মাসুর তফসির কোরআনে তফসির কোরআন করিম দিয়ে অথবা কোরআন করিমের তফসির রসুল্লাহ হাদিস দিয়ে অথবা সাহাবাই কালামদের আশার উক্তি দিয়ে এগুলোর কোন নাম উল্লেখ নেই এইভাবে যারা প্রচার প্রসার করে এগুলির প্রচার পোশাক ও মাফি বেদ আর তাতে যে সব বিদাতি কথা আর ভ্রষ্টতা আছে সেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে দেয় ওয়ালাম এই কিতাবগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেয় সুনাম করার মাধ্যমে হোক হ্যাঁ অথবা সেই বইগুলি বিক্রি করার মাধ্যমে হোক আজকাল অনেকে আছে পেট ব্যবসার জন্য বেদাতি মানহাজের গোমরাহ মানহাজের কিতাব বিক্রি করছে এদের আমাদের কাছে কয়েক মাসের মধ্যে খবর এসছে সহি আকিদার লোক জি সহি আকিদার লোক সহি আকিদার ফ্যামিলি আর কিতাব বিক্রি করছে কার জি হ্যাঁ বিধাতির কিতাব মানে জঙ্গিদের কিতাব বিক্রি করছে মানে জঙ্গি মনোভাব সেই রাইটারের তার কিতাব বিক্রি করছে অন্য জায়গায় ছাপছে নিয়ে এসে বিক্রি করছে কিসের জন্য পেটের জন্য লাইব্রেরি একটা রেখেছে ওখানে ফাজাইল আমলও বিক্রি করছে মানে তবলিক জামাতেরও কিতাব বিক্রি করছে আর আপনার কি বলছে বেরুলিবিদেরও কিতাব বিক্রি করছে দেবন্দিদেরও কিতাব বিক্রি করছে আর তারপরে ওখানে আপনার ইহানি জামাতিদেরও কিতাব বিক্রি করছে আর সালাফি কিতাব বিক্রি করছে কাস্টমার সব রকম আছে যে যা নিবেন না এদের জন্য এই শাস্তিগুলি না এই উক্তিটা এদের জন্য অত্যন্ত জরুরি কারণ পেট পূজার জন্য সব রকম কিতাব ভাই আপনার ইচ্ছা আমার কি আমার পয়সার দরকার লাভ দরকার জাহেজ এটা তো ওই রকমই হলো যেমন হ্যাঁ আজকালকার সুপার মার্কেট গুলিতে হালাল জিনিসও বিক্রি করছে আর সিগারেটও পাওয়া যাচ্ছে জর্দা তামাকও পাওয়া যাচ্ছে তো রুজি হারাম না যতটা হারাম বিক্রি হচ্ছে ততটা হারাম রুজি তার বড় জর্দ তামাক খেলে একজনের ক্ষতি হলো কিন্তু এই বেদাতি বইগুলি চলে যাতে হাজার হাজার লাখ লাখ লোক গুমরা হইতে পারে কিনে নিয়ে যাচ্ছে আর হাজারে হাজারে গুমরা হচ্ছে বিভ্রান্তির শিকার হচ্ছে অথচ আপনি সই আঁকিদার দাবিদার কি করে আপনি মাজার পন্থীদের আর পীর পন্থীদের সুফিদের কিতাব বিক্রি করছেন আপনি অথবা জঙ্গিদের কিতাব বিক্রি করছেন আপনি তো শেখ শেখ বাকার আবু জাইদের কথাটি এখনো শেষ হয়নি মানুষকে সতর্ক সাবধান করলো না যে এই কিতাবগুলিতে যে জৈক মানে বক্রতা আছে ওখতেলাফের ফেলে এতে কাদ আর আকিদার ক্ষেত্রে সমস্যা আছে ভিন্নতা আছে যদি এইরকম করি যে কথাগুলি বলা হইল বেদাতের প্রচার প্রসার করলো বেদাকৃতি কিতাবাদির অথবা বেদাতি বক্তব্যের এখানে বক্তব্যের কথা বলা হয়নি বেদাতি কিতাবাদের যদি প্রচার প্রসার করে মানুষকে গুমরা করে বেদাতি কেউ বক্তব্য দিয়ে হ্যাঁ, জঙ্গির বক্তব্য দিয়ে কেউ হ্যাঁ ইসলামের খেদমত করতে যাচ্ছে যেমন মেমোরিতে মাঝে মধ্যে কিছু হ্যাঁ জঙ্গি মনোভাবের লোক আছে অথবা জাহেল আছে হয় সে নিজে মূর্খ অথবা নিজে একটু জঙ্গি টাইপের আছে সই আকিদার সালাফিদের বক্তব্যের সাথে সাথে দিল জসিমদের রহমানের বক্তব্য ঢুকিয়ে জি হ্যাঁ যাই হোক যা এইভাবে ঢুকিয়ে দিয়ে এমনকি হজ মৌসুমে ধরা খেয়েছে হজ মৌসুমে এইরকম করে বেশ কিছু বক্তব্য সহি আকিদা আলমদের দিয়েছে আর অন্য জসিমুদ্দিন রহমান ঢুকিয়ে দিয়েছে যেগুলো কাজে তার হ্যাঁ জঙ্গিবাদের জন্য আজকে বাংলাদেশের জেলে এই না যে মজলুম একটা লোক জঙ্গিবাদের সাথে জড়িত থাকবে আর তাকে জেল দিবে আর বলবেন যে জালেম আরে ভাই যদি ভালো মানুষকে কেউ যদি জেলে দেয় তাহলে সে জালেম সে সরকার জালেম কিন্তু যদি কোনো জঙ্গিকে জেলে দেয় অথবা তাকে মৃত্যুদণ্ড দেয় শাস্তি দেয় আর সরকার মনে করে যে তার জন্য এটাই প্রযোজ্য বাড়াবাড়ি যদি না হয় তাহলে এটা ইনসাফ ইনসাফ এটা জল অত্যাচার নাই আপনাকে দেখতে হবে যে লোকটা কেমন তাহলে হ্যাঁ নির্দোষীকে যদি দোষী সাব্যস্ত করে তাহলে তখন তখন অপরাধী তখন অপরাধী যারা এর সাথে জড়িত তারা তো চিন্তা করেন এইরকম ভাবে অনেকে অজ্ঞতার কারণে অথবা মনে করে যে গরম গরম বক্তব্য একটু দরকার অনেক জাহেল আছে আমাদের সমাজে এখন কিছু সহিদা গ্রহণ করেছে মানে শিরিক বিদার থেকে তবা করেছে কিন্তু মনে করে যে এত ঠান্ডা ঠান্ডা বক্তব্য দেওয়া হবে না একটু গরম গরম বক্তব্য রাখবে কে কত সরকার বিরোধী বলতে পারে আর কে কত হ্যাঁ ইহুদিন আসাদের বিরুদ্ধে বলতে পারে কে কত এখন আর যুবকদের রক্ত গরম করতে পারে ভাই রক্ত গরম করে দেওয়ার পরে ওদেরকে আহার দিতে হবে না যখন পেটকে কারো ক্ষুধার্ত করবেন তোকে খেতে দিতে হবে নিয়ম ঠিক তেমনই যুবকদের রক্ত যদি গরম করেন তো তাদেরকে আহার দিতে হবে আহার দেবেন না তখন খাবার খুঁজে বেড়াবেন আর খাবার যখন দেশে খুঁজে পায় না তখন চলে যাচ্ছে কোথায় যেখানে করে জঙ্গিবাদের আস্থানা আছে ওগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে দেশ ছেড়ে বাপ মা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে সব কিছু ছেড়ে কোথায় পৌঁছে গেছে বলছে জান্নাত লাভের জন্য এসছি জান্নাতের জন্য গেছে না গোমরা হইতে গেছে জি মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া জেহাদ হয়নি প্রথম শর্ত রাসুল্লাহামের কথা এটাকে এত মানে অবজ্ঞা করে এই শর্তটিকে ওদের কাছে কোন মূল্য নেই রসুল্লাহামের এই কথা যে ইন্নামাল ইমাম উজ্জুন্নাতুন ইউকাতল ওয়ারাহি মুসলিম শাসক হচ্ছে ঢাল স্বরূপ আর ঢালের পেছনে আত্মরক্ষা করে লড়াই করতে হবে একে একা বেরোলে হবে না অথবা কিছু একটা সংগঠন একটা দল আমরা বেরিয়ে পড়লাম না না তোমাদের কাছে তেমন কোনো শক্তি নেই কি শক্তি আছে সংগঠনের কাছে কি শক্তি আছে একটা সরকারের কাছে শক্তি আছে যে কোনো সরকারের কাছে শক্তি আছে প্রতিরক্ষার ব্যবস্থা আছে অথবা কারো মোকাবেলা করার ব্যবস্থা আছে হ্যাঁ তাই না কিন্তু আছে কি একটা সংগঠনের কাছে খুব বেশি তো কিছু লোক আছে জনবল আছে আছে কি আর তো কথা হচ্ছে এসব অজ্ঞতা এবং আবেগ বহু মানুষকে গুমরা করেছে তো এই সব বেদাতি কিতাব যে কোনো বেদাতি কিতাব বেদাতি কিতাব ব্যাপক সে জঙ্গিদের কিতাব বেদাতি কিতাব আর জঙ্গিদের যারা ইন্ধন যোগায় তাদের কিতাব বেদাতি কিতাব যারা সুফি ইজম ছড়ায় পীর মরিদির ব্যবসা ছড়াই সেগুলোও বেদাতি কিতাব আর যারা করাশোনা বিরোধী আমল শিখায় যেসব কিতাবগুলি সেগুলিও বেদাতি কিতাব সুতরাং মকসুদুল মোমেনিনও বেদাতি কিতাব নিয়ে আমল কোরআনও বেদাতি কিতাব কথা বোঝা যেগুলোতে জঙ্গিবাদ যদি না থাকে তো বড় বড় সিরকি গুমরাই আছে বেদাতি গুমরাই আছে তাবিজ তোমারের কিতাব হ্যাঁ মন্ত্রতন্ত্রের কিতাব কেমন করে প্রেম ভালোবাসা করবেন কেউ মেয়ে দিতে চাই না মেয়ে রাজি কিন্তু মেয়ের বাপ রাজি না ওকে রাজি করতে হবে কি করে তদবির শিখাচ্ছে হ্যাঁ বাচ্চা হয় না নর্মাল হ্যাঁ, ডেলিভারি হয় না আর আপনাকে তাবিজ শিখাচ্ছে যে রানে হ্যাঁ, ওয়ালকাত মাফিহা খাল্লাত বেঁধে দেন তাহলে বাচ্চা নর্মাল হয়ে যাবে এসব বেদাতি কথা শিখাচ্ছে আর তাবিজের শির শিখাচ্ছে আরে খুব গুরুত্বপূর্ণ কিতাব আর বড় একজন আলেমের লেখাই কিতাব নাম বলে তো অবাক হয়ে যাবেন আপনি রানে বাঁধতে হবে কার রানে যে মহিলা এখন বাচ্চা হচ্ছে হতে যাচ্ছে ব্লিডিং হচ্ছে আউজবিল্লা ব্লিডিং রক্ত প্রবাহিত হতে যাচ্ছে আর ওইখানে করে তাবিজ বাঁধতে হবে কোরআনে কেরিমের আয়াতের ও আলকাত মাফিহা ওয়াতা খাল্লাত এটা তো জমিনের কথা আল্লাহ কোরআনে বলছেন যে কেমন যেদিন হবে তো আলকাত মাফিহা ভূগর্ভে যা কিছু আছে ফেলে দিবে হ্যাঁ ওগুলি মানে কবর থেকে সব হ্যাঁ মৃতরা জীবতীয় হয়ে উঠবে অতা খাল্লাত আর জমিনের গর্ব কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে মানে সব বেরিয়ে পড়বে বাইরে আর বলে যে না পেট থেকে বাচ্চা বেরিয়ে যাবে ওয়ালকাত মাফি হওয়া খাল্লাত আর তারপর কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে রানে বাধা মজার কথা আরো শুনবেন বলছে রেডি থাকবেন কিন্তু তাবিজ কাটার জন্য যখন বাচ্চাটা হয়ে যাবে তখন তাড়াতাড়ি তাবিজ কেটে দেবেন যদি না কাটেন তাহলে নাড়ি ভুড়ি বেরিয়ে যেতে পারে রাজেও আর একেবারে বড় হাকিমুল উম্মতের শিক্ষা এটা যে হ্যাঁ। অবাক হয়ে যাবে এইসব বেদাতি কেতাবের কেউ যদি বিক্রেতা হয় লাইব্রেরি খুলে যার বিদাতি কিতাব বিক্রি করছে পেট ব্যবসার জন্য অথবা প্রচার প্রসার করছে অথবা এগুলি প্রশংসা করছে বিদাত অত্যন্ত ব্যাপক দু চারটি ক্ষেত্রে নয় অনেকগুলি ক্ষেত্রে এই জন্য আপনাদেরকে বলে দিলাম তো এই সমস্ত থেকে বাঁচতে হবে যদি এই কাজ কেউ করে শেখ আবু জায়দ বলছেন ইন্না যে এইরকম কর্মকাণ্ড করবে মানে বেদাতি বই পুস্তক বেদাতি বক্তব্য বিদাতি কথাবার্তা যার প্রচার প্রসার করবে বা এগুলি সম্মান শ্রদ্ধা করবে এই ব্যক্তি তার বিষয়ে সে সীমা লঙ্ঘনকারী হ্যাঁ সীমা লঙ্ঘনকারী সেই ব্যক্তি ওয়াজেবন কাত ও সারেহি তার অনিষ্টকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ তার অনিষ্টকে তার ক্ষতিকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ লে আল্লাহ ইয়াতাল মুসলিমিন যাতে করে তার এই অনিষ্ট অন্য অন্য মুসলিম পর্যন্ত পৌঁছে না যায় আর অন্য মুসলিমরা তার কারণে তার বই পুস্তকের কারণে তার লাইব্রেরির কারণে তার এসব বক্তব্যের প্রচার প্রসার করার কারণে গোমরা না হয়ে যায় কিতাবের নাম হচ্ছে হাজরুল মুক্তাদে শেখ বকর আবু কিতাবের নাম হচ্ছে হাজরুল মুক্তাদে মানে বেদাতির সংসর্গ পরিত্যাগ করা এ হচ্ছে হাজরুল মুক্তাদে পৃষ্ঠা নম্বর আটচল্লিশ আর একটি ছোট্ট প্রশ্ন এবং তার উত্তর আজকে আলোচনা করে দি বড় প্রশ্ন যদি আলোচনা করি তো লম্বা হয়ে যাবে প্রশ্ন নম্বর হচ্ছে আটষট্টি প্রশ্নকারী বলছেন মা হুকম তালাবিল ওয়াল বাবিল আসমাই বলছেন যে এমন শেখের কাছে বা এমন ওস্তাদের কাছে এমন আলেমের কাছে এলেম হাসিল করার হুকুম কি যেই আলেম আহলে জামাতের সাথে ভিন্ন মত পোষণ করে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর আসমা সিফাত সম্পর্কে যে ইখতলাফ রয়েছে এগুলি কোনো ফিকি ইখতলাফ নয় কিসের ইখতলাফ আকিদার ভিন্নতা এগুলি হচ্ছে আকিদার ভিন্নতা আকিদার দ্বন্দ্ব ফেকি দ্বন্দ্ব সম্পর্কে বাড়াবাড়ি করাটা ভালো কাজ নয় কারণ আমাদের ভারত উপমহাদেশে অনেকে ফেকি মাসলা মাসাইল নিয়ে অনেক বাড়াবাড়ি করে মোকাল্লিদেরাও বাড়াবাড়ি করে আবার আমাদের সেই আকিদার আলমরা অনেকেই ছোটখাটো মাসলা নিয়ে আবার রফেদের নিয়ে অথবা আমিন জোরে নিয়ে অথবা হাত বাঁধা নিয়ে এত বাড়াবাড়ি কোনো দরকার নাই যদিও সহি সন্ন্যাতটা বললে দেন মানবে মানুক না মানবে নাই মানুক কথা বোঝা গেছে কিন্তু এই নিয়ত তো মারামারি দরকার নেই হ্যাঁ আর আপনি আমিন যত জোরে বলতে পারলেন না সেই জন্য মসজিদ ছেড়ে দেবেন হ্যাঁ এটাও করবেন না আপনি আর আর যেমন বিদ্যার্থীরা করছে কি আমিন যদি আপনি বলেন তো আপনাকে মসজিদে হ্যাঁ চড়তে দেবেন আর নেক্সট টাইম আপনার সাথে লড়াই মারামারি করে হারাম কাজ কাবিরা কোনা করে নেবে হ্যাঁ মারপিট করতে প্রস্তুত কিন্তু আমিন জোর বলতে দিতে রাজি না চরম বাড়াবাড়ি এগুলো তো এইসব ফিখি মাসলা মশাই নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বাড়াবাড়ি নেই তো আলহামদুলিল্লাহ কোনো দ্বন্দ্ব আছে যে যেমন পড়ছে নজ পড়ছে আরে আফ্রিকি হাত ছেড়ে পড়ছে মালিকি কেউ কোনদিন শুনেছেন যে ওকে কেউ বলতে গেছে খুব বেশি তো ভালো হবে না সিয়া কেউ করে করবে না নাই করুক সমস্যা চলছে সব চলছে না কিন্তু আমাদের দেশে মসজিদে ভাত নেই মসজিদ আপনার স্থান নেই যদি আপনি ওদের বিপরীত আমল করেন এগুলি চরম বাড়াবাড়ি ফিকি মশলার ক্ষেত্রে ফিকি মশলার ক্ষেত্রে চার এমামের ইখতলাফ হয়েছে আবু হানিফ শাহে মালিক আহমদের ইখতলাফ হয়েছে তাদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু দলিল যতটা যে পেয়েছেন ওই হিসাবে তার ইস্তেহাত করতে গিয়ে ইখতলাফগুলি হয়েছে সাহাবাই দলের কিছু কিছু মাসলা মাসলা ইখতলাফ ছিল কিন্তু এর জন্য দল পাকাপাকি হয়নি পরবর্তীকালে চার এমামের পরে দল পাকাপাকি হয়েছে এইটা নিন্দনীয় যেটাকে তাসুব মজাবি বলে একটা হচ্ছে মজাহের ইখতলাফ যদি ইখতলাফ পর্যন্ত সীমিত থাকতো যে ভিন্ন মত আছে আবু হানিফা আর সাফিতে ভিন্ন মত আছে একজন বলছে রফেদান করতে আর একজন রফেদান করতে হবে না তো সামান্য বিষয়টি একটা কাজ সোননাথ অথবা সোননাথ না এই ইখতলাফ কিন্তু এর ভিত্তিতে যখন আপনি তাসুব করলেন মানে দল পাকালেন দল পাকানো মানে আমরা হানাফি ওরা সাফি হ্যাঁ সুতরাং সাফির পিছনে আমাদের নামাজ চলবে না হানাফির হানাফি মসজিদে ওদেরকে সাফি তরিকা নামাজ পড়তে দেবো না হ্যাঁ অথবা ওরা পর এরা ঘর হানাফি মানে আপন আর সাফি মানে পর সাফি বলছে সাফি মানে আপন আর হানাফি মানে পর এটা হচ্ছে তাসব মাঝাব এটা হচ্ছে হারাম এটা হচ্ছে কাবিরা গোনা বরং এইটা অনেক দূর পর্যন্ত এ অন্যায় পৌঁছাইতে পারে দলিলের কাছে না গিয়ে একজন ইমামকে অন্ধভাবে ধরে নিলাম আর সেটাকে ফরজ করে তকলিদ করা ফরজ করে দিলাম দলিলের পরোয়া না করে অথচ দলিল জানার ক্ষমতা আছে কোনো জাহিল মূর্খ না দলিল জানার ক্ষমতা আছে অথবা দলিল যারা জানে আলেম তাদের কাছ থেকে জেনে নেওয়ার ক্ষমতা আছে নিরপেক্ষ যারা ফতুয়া দেয় এরকম আলেমের সংখ্যাও যথেষ্ট আছে তারপরও না মজাবের আলোকে ফতুয়া চাই এগুলো হচ্ছে তাসুব মজহাবি এটা কি বলে মজহাবি গোড়ামি তাসব মাঝহাবি আরবিতে বলে আর এটাকে কি বলে বাংলায় মজহাবি গোড়ামি বা অন্ধত্ব এটা হচ্ছে হারাম কাজ এটা হচ্ছে গোনার কাজ অনেক সময় এটা শিরকুফরি পর্যন্ত পৌঁছে দিবে কারণ আপনি আল্লাহর নাজল কি তো তরিকা মোতাবেক রসুলের তরিকা মোতাবেক আমল করতে রাজি না আপনি কিসে প্রস্তুত আমার মজহাবকে আমি টিকিয়ে রাখবো কিন্তু হাদিস আমি মানব না কতদূর অপরাধটা পৌঁছিল তখন গিয়ে এরকম বড় অপরাধে পৌঁছবে জি বিষয়টি তাহলে আমাদের দেশের লোকেরা যে মজাব নিয়ে বাড়াবাড়ি করে হ্যাঁ বাড়াবাড়ি না করে বিষয়টিকে বুঝবেন ঠান্ডা মেজাজ যদি শুধু ইখতলাফ পর্যন্ত রাখেন যে আমি একজন তালেবেল আমার কাছে কিছু এলাম আছে আরেকজন কাছে কিছু এলাম আছে একটা ফতোয়া দিতে ওই একরকম ফতোয়া দিয়েছে আমি একরকম ফতোয়া দিয়েছি ফতোয়া ইখতলাফ থেকে গেল দুজনে আমাদের একমত হইতে পারলাম না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যার যেটা ভালো লাগছে আর যাকে যেটা সহি মনে হচ্ছে আমল করে কিন্তু আপনারা তখন করলেন কি দুইজন শেখ আছে আর দুই রকম ফতুয়া তো আমরা এখন দুই দলে বিভক্ত হয়ে যাই হ্যাঁ, কিছু লোক আমার পক্ষে চলে আসে কিছু লোক আর এক শাইখের পক্ষে চলে গেল আর এমন দল পাকাপাকি শুরু করলেন এই এমন গোনামি শুরু করলেন এটা হারাম এটাকে তফেকা বলে এটাকে এখতেলা বলে এটাকে ইফতেরাক বলে ইফতেরাক আল্লাহ কঠোরভাবে নিন্দা করেছেন নিষেধ করেছেন ওলা তা কোন কাল্লাজিনা তাফার রাখু ওয়াখতালাফু এই দুটো কথা বলেছেন হবে আল্লাহ বলছেন হতে পারে কিন্তু কারণে বিচ্ছিন্নতা হবে হবে হবে এটা ছিল কিন্তু বিচ্ছিন্নতা ছিল না দল পাকাপাকি ছিল না গোড়ামি ছিল না যে এই ফতুয়াতে হ্যাঁ এটা হচ্ছে বাকরি দল আর এটা হচ্ছে ওমারি দল আর এটা হচ্ছে উসমানি দল এটা হচ্ছে আলবি দল এরকম ছিল না কথা বোঝা গেছে বাই মজাব কিন্তু পরবর্তীকালে যখন মজাবে গোড়ামি শুরু হয়েছে তখন এই হারাম কাজটা শুরু হয়েছে তাহলে বোঝা যাচ্ছে মজাবের ক্ষেত্রে দুটো দিক রয়েছে মজাবের ইখতলাফ আর আমি বুঝতে পারছি না মাসলা যদি আমি বুঝতে পারি আমি আছে আমার কোরআন হাদিসের আমি যদি বুঝতে পারি তাহলে যেটা বুঝছি ঠিক সেটা আমল করব কিন্তু সবাই তো একই স্তরের না যেই ব্যক্তি বুঝতে পারছে না সেই ব্যক্তিকে যেটার ওপর মনে তৃপ্তি লাগে যে এইটাই ঠিক মনে হচ্ছে এই আলমের ফতুয়া এই মামের ফতুয়ারে ঠিক মনে হচ্ছে আমল করবো কিন্তু গোড়ামি করে নাই কিন্তু যদি বলে যান না এক ইমামের কথা প্রত্যেকটি ক্ষেত্রে আমার উপর ফরজ তাহলে শাকসি এবং তাসব মজহাবি মজহাবি গোড়ামি তাহলে এটা হচ্ছে বর্জনীয় এটা হচ্ছে হারাম না যাইজ কাজ কি বলছিলাম কোন একজন ফিকি মাসলা মাসাইলের কথা বলছিলাম এতক্ষণ আকিদার মাসলে যদি ইখতলাফ হয় একজন বলছে যে আল্লাহ আরো সে সমুন্নত আর একজন বলছে না না না আরো সে না আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান চরম ইখতলাফ এই ইখতলাফ এর সাথে কোনো সমঝোতা নেই একটি হচ্ছে গুমরাহি আর একটি হচ্ছে হক একজন বলছে যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসে আসে না নেহা দিছে আর একজন বলছেন না না আল্লাহ নামে না আল্লাহ নামলে আল্লাহ কুরসি যে খালি হয়ে যাবে এগুলো বিদ্যার্থীদের সংশয় যারা আশারি মাতুরিদি মতবাদ বিশ্বাসী তাদের এইগুলি হচ্ছে সংশয় গুমরাহী আচ্ছা এই কথাগুলি আপনার মগজে শয়তান ঢুকালো কেন সাহাবাদের মগজে কেন ঢুকলো না সাহাবাদের কিন্তু এই হাদিসটা শুনিয়েছে রসুল্লাহাম ওনাদের কেন ঢুকে নি এটা কথা তো আপনারও ঢুকবে না ওইরকম নবী শুনেছেন শুনেছেন তারা আমরাও শুনেছি এনেছি কথা বুঝতে পারছেন কিন্তু না যখনই যুক্তি দিতে গেছে আশারি দিরা তখনই আসমা সেফাতে কি হয়েছে গোমরা হয়েছে আল্লাহর হাত আছে না নেই আকিদার মাসলা না ফেকার মাসলা আকিদার মাসলা এটা হচ্ছে আসমা সেফাত আল্লাহর সেফাত আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর হাত আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চেহারা আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর পা আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চোখ কোরআন কারিম এগুলো আছে না নেই বলে তোসনা আল্লাহ ইনি না না না আল্লাহর হাত নেই আল্লাহর কুদরতি হাত তাবিল করে এটা হচ্ছে আশ আরি মাতুরিদের কাজ আর যারা কোরআন সোনার অনুসারী আর আইম্মাই আর বা চারজন এমা বাবু হানিফা শাহি মালিক আহমদ কিন্তু আশারি ছিলেন না এটি কথা ভালো করে শুনে রাখেন কারণ অনেকে ধোকা দিচ্ছে যার আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত অথচ দাবি করছে ফেকার ক্ষেত্রে যে আমরা হয়তো এমা আবু হানিফার অনুসারী এমা শাফির অনুসারী এমা মালিকের অনুসারী আসলে এই তিন ইমামের তারা অনুসারী নয় আকিদার ক্ষেত্রে কারণ চারো ইমাম আকিদার ক্ষেত্রে এক মত পোষণ করেছে তাদের আকিদার ক্ষেত্রে কোন ভিন্নতা ছিল ইখতলাফ ছিল না তাহলে চার ইমামের যে ইখতলাফ ছিল কিসে ছিল ফিকি মাসলাই বা ফরুতে ছিল শাখা প্রশাখায় ছিল কিন্তু আকিদা আর মৌলিক বিষয় কোনো ইতলাফ তাদের অর্থাৎ আবু হানিফা শাহি মালিক আহমদ তাদের চারজনকে এক জায়গায় তাদের যুগে যদি জিজ্ঞেস করা হতো হ্যাঁ যে আল্লাহ প্রথম আকাশে নামেন কিনা কেউ বলে না না নামে না আল্লাহর হাত আছে কিনা কেউ বলতেন না যে আল্লাহর হাত নাই কুদরতি হাত আল্লাহর চেহারা না না আল্লাহর চেহারা নাই আল্লাহ সত্তা চেহারা মানে সত্তা এগুলি হচ্ছে কি তাওইল হ্যাঁ, অপব্যাখ্যা এগুলি হচ্ছে তেহারিফ বিকৃতি এগুলি হচ্ছে গুমরাহী তো এখানে প্রশ্নকারী কি প্রশ্ন করেছে আবার ফিরে আসি প্রশ্নের দিকে যদি কোন আলেম আহলে সোনতল জামাতের সাথে আকিদার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে আসমা সেফাতের ক্ষেত্রে অর্থাৎ আশারি মাতুরিদি আকিদার লোক অথবা মোতাজেলা আকিদার লোক মোতাজেলা আকিদার লোক হ্যাঁ জাহান নামে জাহান নামে গেলে আর কোনোদিন উঠবে না বলছেন আজকালকার নব্য মোতাজিলি যারা আজকাল নতুন মোতাজিল অনেক আছে কিন্তু তো জাহান্নামি একরকম শুধু যে জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামি আর যে জান্নাতে যাবে চিরকাল জান্নাতি আর একদল যে জাহান্নামি আছে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে বহু হাদিস রয়েছে আর ওদেরকে জাহান্নামি ইউন বলা হবে লাকাব তাদের উপাধি জাহান্নামি বলা হবে এটা অস্বীকার করছে তার মানে এরা হাদিস অস্বীকারী যারা হাদিস অস্বীকার করে তাদেরকে আহলে কোরআন বলা হয় কোরআন মানি হাদিস মানি না তারা গোমরা তারা পথভ্রষ্ট তারা কোন এবাদত কি শুধু কোরআন দিয়ে আদায় করতে পারবে না কোন এবাদত শুধু কোরআন দিয়ে আদায় করতে পারবেন না ভালো করে দেখেন এক একটা করে যে আমি শুধু কোরআন আলোকে সলাত আদায় করব পারবেন না আপনি পারবেন কোরআন আলোকে জাকাত দেব কোনখানে কোরআনে আছে যে চল্লিশ টাকা এক টাকা লাগবে শতকরা আড়াই টাকা আছে হ্যাঁ কোরআন আলোকে রোজা রাখব হ্যাঁ কোনখানে আছে বিস্তারিত আছে কোথাও রোজার মাসাইল আছে কোরআনে সংক্ষেপে আছে হজ হজের মাসাইল আছে বাইতুল্লাহর হজ কর তার মধ্যে তফের কথা আর সাফা মারোয়ার কথা আছে হ্যাঁ কিন্তু মেনা আরাফা মুজদালিফা আর তারপরে মেনা আরাফা মুজদালিফা অমুক অমুক তারিখে অমুক জায়গায় এতটা সময় ওখানে থাকতে হবে এগুলো কোথায় আছে কোরআনে কত খুঁজে পাবেন তো খুঁজে পাবেন না এই জন্য বললাম যে কোনো বন্দি করতে পারবেন না কোনো হুকুম আকাম ভালো করে জানতে পারবেন না যদি হাদিস রসুলকে ওহি হিসাবে গ্রহণ না করেন আর ইমান না নিয়ে আসেন দুই ওহির ওপর ইমান নিয়ে আসতে হবে ওহি আইন দুই ওহির ওপর ইমান নিয়ে আসতে হবে বুঝছেন না এক হচ্ছে কোরআনে করিমের ওহি একটা হচ্ছে সুন্নাতে নবী নবীর ওহি দুই ওহি ওহি মতলু আর ওহি আলমতুল যেটাকে বলা হয় তো এই যে মোতাজেলা অথবা আশাইরা এইরকম ওস্তাদের কাছ থেকে কি এলএম শেখা যাবে সে এলএম শেখা মাদ্রাসায় গিয়ে হোক মাদ্রাসায় আশারি পড়াচ্ছে এলএম শেখা যাবে কি যাবে না দেখেন যারা আল আজহারে পড়তে যায় আজহার বিশ্ববিদ্যালয় তো জানেন না পৃথিবীর খুব প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় মেসরি আজহারের অধিকাংশ একটা শুধু হাদিস ফ্যাকাল্টিতে কিছু সহি আকিদার আসমা সেফাদের ক্ষেত্রে কিছু ওস্তাদ আছে প্রফেসর আছে বাকি সমস্ত কলেজ ফ্যাকাল্টি সবগুলিতে আশারি মাতরিদি এমনকি রাফেজি শিয়া প্রফেসর আছে অবগতির জন্য বলছি যে মদিনা ইউনিভার্সিটিতে চার মজাবের ফেকা পড়া হয় আমরা চার মজাবের ফেকা পড়েছি হানাফি সাফি মালিকি চার মজাবের চারটে হচ্ছে আহলে সুন্নতের মজাব ঠিক না কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেসরে পাঁচ মজাবের ফেকা পড়া হয় জানেন হানাফি সাফে মালিক আহমেদ তার সাথে শিয়া রাফেজি ওর নাম দিয়েছে ফেখে জাফারি কিন্তু সেটা হচ্ছে রাফেজি শিয়া ফেখ যেই ফেকার যেই দিন হচ্ছে সাহাবাই কেরামদেরকে গাল দেওয়া আর তাদেরকে গুমরা কাফের বলার ধর্ম এই হচ্ছে ফেকা সেই ফেকা এটা পড়ানো হয় আর সেখান থেকে পড়ে এসে আর সেখানকার প্রোডাকশন এসে সই আকিদা শিখাবে কি শিখাবে কি সই আকিদা শিখাবে তার জানে সই আকিদে সই আকিদে শিখাবে জি এক কথায় প্রশ্ন কি ছিল যে আসমা সেফাতের ক্ষেত্রে আহলে সন্ন্যতের সাথে যারা একমত নয় এই রকম আলেমের কাছ থেকে এলেম শেখা যাবে কিনা সেটা মাদ্রাসে হোক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক অথবা ইসলামিক সেন্টারে হোক অথবা কারো ওয়াজ অনলাইনে হোক ইন্টারনেটে এই ভুল কিন্তু আপনারা অনেকে করছেন সব রকম বক্তার ওয়াজ শুনছেন সহিদার আলেমদের ওয়াজ শুনছেন আর তার সাথে সাথে যতগুলি ফিরকা আছে সবগুলির ওয়াজ দেখি একটু কি বলছে শুনে দেখি দেখি একটু কি বলছে শুনে দেখি মনে হচ্ছে যে আপনি এত এলেম রাখেন যে সব পরীক্ষা নিরীক্ষা করে এটা চলবে এটা চলবে না জাস্টিফাই করার ক্ষমতা রাখেন এত যদি ক্ষমতা রাখবেন তাহলে আপনি একজন ভালো আলেম তাহলে আপনার আর এলেম শেখার দরকার কি পরের কাছ থেকে কথা বলছেন না এই যে আমাদের দেশের আম পাবলিকরা সব রকমের বক্তার ওয়াজ শুনছে এটা আর ভুল কারণ তার ক্ষমতা নেই যে যাচাই বাছাই করবে যে কার কথাটি কার কথা বলবে প্রথম তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পানি খাবো স্বচ্ছ ঝর্ণা থেকে পরিষ্কার পানি খাবো হ্যাঁ সব পানি দেখি একটু করে খেয়ে দেখি এটা একটু খেয়ে দেখি আর একটু ওই যে ড্রেনের পানি আসছে ওটাও খেয়ে দেখি আর আপনার ওই যে নলের পানি আসছে ওটাও খেয়ে দেখি দেখি সবটা খেয়ে টেয়ে দেখে তারপর তখন বিচার করবো যে কোনটা কোনটা ভালো আর কোনটা মন্দ নাকি আর ওখানে তারপরও তো জিভাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে ওতে একটু বুঝে নিবে যে এই পাইটা বেশি ভালো লাগছে কিন্তু আপনার কাছে এত এলেমে নয় যে আপনি বুঝবেন যে এই লোক সহি কথা বলছে আর এই কথা এর মধ্যে ভুল আছে ভালো ভালো কথা কিছু বলে দিল ওতে আপনি এত প্রভাবিত হয়ে গেলেন যে তার বিষ মাখা কথাও আপনি গিলে নিলেন বিষ খেয়ে ফেললেন আপনি বিষ খেয়ে ফেললেন আপনি এ হচ্ছে যে আর এই কারণে যারা সব রকম বক্তার অজ তারা অনেকেই সহি আকিদা পাওয়ার পরেও জঙ্গিদের শিকার হয়েছে না হয় বেদাতির শিকার হয়ে যাচ্ছে কয়েক সপ্তাহ আগে এই কিছুদিন আগে এক ভাই বলছে যে আমার গ্রামের একটা ছেলে এখানে দশ পনেরো বছর থেকেছে তারপরে একেবারে সই আকিদার খুব অ্যাক্টিভ হয়ে গেছে তার বাংলাদেশ এক্সিট যাওয়ার পরে পাক্কা দেওয়ানবাগি হয়ে গেছে এমনি হয়েছে ও এখানে ওইখানে যে বলেন ড্রেনের পানিও চেখে বাড়িয়েছে তো দেওয়ানবাগিরও একটু অজ দেখি তারা বলছে হিজবুত তৌহিদেরও শুনে দেখি আর কাদিয়ানিরও শুনে দেখি আর এই সালাফিদেরও শুনে দেখি আর চলো দেবন্দি হুজুরের শুনে দেখি চলো রেজবি বেরলবি হুজুরের শুনে দেখি কেবলারও শুনে দেখি জনপুরিরও শুনে দেখি সব রকম শুনে দেখি দেখি করতে গিয়ে গোমরা হয়ে গেছে এই জন্য এটা তরিকা না যে আপনি রেডিমেড সামনে পাচ্ছেন চলে আসলো চলো কি বলছে বেদাতিটা একটু শুনি প্রথমখানে বেদাতিটা বলে শুরু করলেন কিন্তু আসলে কোথায় আর এই কথা তো খুব ভালোই লাগছে রে আর কথা ভালো লাগছে না কি লাগছে আপনার মধ্যে যোগ্যতাই কোথায় যে আপনি ভালো লাগছে মানে ভাষা মিষ্টি সে ভালো লাগছে সুতরাং আগে থেকে আপনাকে হ্যাঁ সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ ডিসাইড করতে হবে যে আমি স্বচ্ছ পানি খাব খালে কোরআন সন্ন্যার কথা যেসব আলেমরা বলেন যাদের কথায় আকিদার মোটেই ভুল নেই মাসলাম সাইলে ইতিহাদে ভুল হইতে পারে মানুষ দুর্বল ঠিক যদি বড় বড় মাই কেরামদের যদি ইস্তেহাতে ভুল হইতে পারে তো সেই আকিদার আলিমদের ইস্তেহাত ফেকি মাসলায় ভুল হইতে পারে যে আর আছেও কিন্তু কথা সেটা কোনো দোষের ব্যাপার নাই এবং আবু হানিফা সাফি মালিক আমাদের জন্য যদি দোষের ব্যাপার না হয়ে থাকে তো আমাদের জন্য কিছু দোষের ব্যাপার আমরা ভুল করে কোনো দোষের ব্যাপার নাই হ্যাঁ যেখানে ভুল ধরা পড়বে ওইটা ছেড়ে দেবেন কিন্তু আকিদার ক্ষেত্রে অন্তত এতটা আস্থা আছে যে আমরা গুমরাহ হব না সুতরাং যার তার ওয়াজ শোনা যার তার কিতাব পড়া আর যার তার বক্তব্যকে শেয়ার করে দেওয়া কেন শেয়ার করলেন বলছে সবাকে একটু শোনার জন্য যে শুনে দেখুক বাক কথা শুনে দেখুক গুমরা করছেন মানুষকে আপনি তো প্রশ্নটা আর বারবার ফেরাচ্ছেন না যেই ব্যক্তি বেদাতি আকিদা রাখে আকিদার ক্ষেত্রে যার বেদাত রয়েছে আসমা সেফাতের ক্ষেত্রে তার কাছ থেকে এলেম নেওয়া যাবে কিনা সৌজা কথা চার তার বক্তব্য শোনা যাবে কিনা তার কাছে ছাত্র হয়ে পড়াশোনা করা যাবে কিনা সেসব মাদ্রাসে পড়াশোনা করা যাবে কিনা কারণ অনেকে আবার বেদাতিদের মাদ্রাসে সুফিদের মাদ্রাসে পড়তে পাঠাচ্ছে বাংলাদেশ থেকে বেদাতি সুফিদের মাদ্রাসে ভারতে পড়তে পাঠিয়েছে আর তারপরে যখন তাদেরকে বলা হলো যে আপনি কি কাজ করলেন তো বলছে যে না না না যেহেতু মাদ্রাসাটা খুব প্রসিদ্ধ মাদ্রাসা আর তারপরে ওখানে কিছু শিখার আছে সেই জন্য পাঠিয়েছি এটা উচিত জবাব শুনবেন এখানে জবাব শোনেন দুনিয়ার শিক্ষা নেওয়া যাবে কিন্তু দিনের শিক্ষা নেওয়া যাবে না ভালো করে শুনে রাখে দুনিয়ার শিক্ষা দুনিয়ার ধরেন সায়েন্স পড়বেন সায়েন্স পড়ার জন্য সহি আকিদা হওয়া জরুরি না হ্যাঁ মুসলিম পেলে ভালো ও বেদাতে মুসলিম হইলে অসুবিধা নেই কারণ বেদাত তো আর শিখাবে না কি শিখাবে সায়েন্স শিখবে আপনাকে আর ম্যাথামেটিক্স অঙ্ক শিখবেন তো অঙ্ক শিখার জন্য তো আমার মতো ওস্তাদের দরকার নেই কথা বোঝা গেছে চলি না আমার মতো হইতে হবে একটা কেউ হইলি হলো যে অঙ্ক বেশি ভালো জানে সেই হইলি হইল সে মুসলিম হইলে ভালো না হলে কাফের হইলে অসুবিধা নেই কথা ঠিক কিনা যদিও সব করে কাফের কাছে শিখতে যাবো না কিন্তু যদি দেখা যায় যে কাফের কাছে এই সাবজেক্টটা বেশি এলে বাজে শেখা যেতে পারে যাই আছে কিন্তু দিন শিখার জন্য সহি আকিদার আলেমের কাছে দিন শিখতে যেতে হবে যে দলিল বেশি বুঝে তার কাছ থেকে দিন শিখতে হবে যে দলিল বুঝে না হ্যাঁ এলো পাথাড়ি বলে হ্যাঁ তার কাছে এলেম শিখলে হবে না এক বক্তার কথা শুনলাম কথা লম্বা হয়ে যাচ্ছে অবাক হয়ে গেলাম শুনি যে এত আকর্ষণীয় কথা বলছি আর এত আজকাল ফেমাস হতে চলেছে আর লোকেরা কত যে শোনো কিছুদিন তো সহি আকিদার সার্টিফিকেট দিয়েই দিল জনগণ আর বলছে যে বোস হচ্ছে বড় মোনাফিক তারপরে আর এক মোনাফিক হচ্ছে বলছে এই ওবামা যে হচ্ছে ওর চেয়ে বড় মোনাফিক তারপরে বলছে যে এই যে ট্রাম্প এসছে না ই আরো বড় মোনাফিক এখন বলেন তো দেখি আপনাদের কতটা এলেম আছে যে ওরা মোনাফিক না কাফের এখন বুঝতে পারছেন না তো এতক্ষণ তো বললেন যে কথা তো ভালোই কারণ গাল দিতে পারলে কাজ হয়ে গেল কাউকে কথা বোঝা গেছে এখন যারা অমুসলিম তাকে কাফের বললেন বলবেন না মুনাফেক বলবেন কাফের কথা বোঝা গেছে ইয়াহুদি নাসারা হিন্দু কাফের বলবেন বুদ্ধিস্টকে কাফের বলবেন নাস্তিককে কাফের বলবেন ঠিক না নাকি তাকে মোনাফেক বলবেন মোনাফেক কাকে বলে মোনাফেকের সংজ্ঞাই তাহলে জানে না এই বক্তা হ্যাঁ মোনাফেক কাকে বলে মুনাফেক মানে হচ্ছে যে ভিতরে কিছু আর বাইরে তার বিপরীত কিছু এটা হলো মুনাফেক তো যাদের নাম তিনজনের বললাম তাদের মধ্যে এটা আছে নাকি যে ভিতরে হ্যাঁ ভিতরে কুফরি ভরা আছে আর ওপরে লাইরাহিল্লা মোহাম্মদ রুসুল্লাহ পড়ছে নাকি হ্যাঁ এই তিনজন কি লাইহাল মোহাম্মদ রুসুল্লাহ পড়ছে না মসজিদে এসে নামাজ পড়ছে হ্যাঁ না মসজিদের খেদমত করছে না টুপি মাথায় আপনাদের কাছে ভোট নিতে আসছে হ্যাঁ তুই ভাইদা ভোট নিতে এসছে যে আমরা মুসলিম আর ভিতরে কুফরি ভরা আছে এরকম তাহলে মোনাফিক কাকে বলে আকিদার মোনাফিক ওকে বলে যে বাহ্যিক মুসলিম বাহ্যিক কি বাহ্যিক মুসলিম আমাদের মতো নামাজ পড়ছে হ্যাঁ আমাদের মতো ইসলামের কথা বলছে হ্যাঁ? আমাদের মতো ইসলাম প্রকাশ করছে হ্যাঁ আর চলে আসে আসসালাম আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ মাসাল্লাহ সব বলছে আর ভিতরে পাক্কা কুফরি ভরা আছে মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাচ্ছে দিল ইসলামের বিরুদ্ধে একবার বললে দিল মাদ্রাসার পড়াকে মোল্লাতন্ত্র বলে হ্যাঁ তারপরে কুরবানি করে অপচয় হচ্ছে আর তারপরে পর্দা হেজাব হ্যাঁ, মহিলাদের করা হচ্ছে অবরোধ আর পর্দা হেজাব করলে কোনোদিন মুসলিমরা উন্নতি করতে পারবে না এরা হলো মোনাফিক নামাজও পড়ছে হজও করছে আর ঈদও পড়ছে জুমাও পড়ছে আর তার সাথে সাথে ইসলামের বিরুদ্ধে বলছে এরা হলো মোনাফিক পার্থক্য বুঝতে পারলেন তার ভাই যার তার কাছ থেকে এলেম শিখবেন তো আপনি তো ওই রকমই বলবেন যে বোস একটা মুনাফেক বোস মুনাফে কি না বলছে কাফের কথা বোঝা গেছে মোনাফেক মুসলিম সমাজে লুকিয়ে আছে কাফেরদের মধ্যে থেকে মোনাফেক এবার বুঝতে পেরেছেন চিন্তা করেন আপনি আমি তো অবাক হয়ে গেলাম যে এই বক্তা কেউ আবার সহি আকিদার বলছে লোকেরা আরে গেছে কোথায় এদের ব্রেন বুদ্ধি জনগণের কিছু বুঝে না বুঝে না না সহি আকিদা একটা সার্টিফিকেট কাউকে দিয়ে দিতে পারলি হয়ে কাজ সার্টিফিকেট দাতা সব আবুজবিল্লা তো আসেন এখন লম্বা হয়ে গেল কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি ছিল দরকার আছে এগুলো জানা না প্রশ্ন কি ছিল এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই আকিদাই যদি আহলে সুন্নতের সাথে ইখতলাফ থাকে তাহলে তার কাছ থেকে এলেম শিখা কোন এলেম দিনই এলেম শেখা যাবে কিনা বেদাতের কাছ থেকে গ্রামার শেখা যেতে পারে আমাদের মোদী ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন মেসুরি মেসুরিতে বুঝতে পারছেন বড় বড় সিনিয়র প্রফেসর মানে সৌদি এত সিনিয়র প্রফেসর কেউ ছিল না এই জন্য আমাদেরকে লাস্ট ইয়ারে নাহ নাহ গ্রামার পড়াবার জন্য ওই মেসুরি ওস্তাদ দিয়েছিল কিন্তু আকিরা আকিদার ক্ষেত্রে পাক্কা আশআরি মানে আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই আল্লাহর চেহারা নেই এইসব আকিদার লোক বুঝতে পারলাম কখন ও তো আর আকিদা পড়ায় না আমাদেরকে কিন্তু ওই নাহু সার্ফ গ্রামার পড়াইতে গিয়ে ওপর লেভেলে যেহেতু গ্রামার পড়াইতে গিয়ে একটা মিসাল মানে এক্সাম্পল এসছে যেখানে এইরকম কিছু আল্লাহর সেফাতের কথা এসছে তখন হঠাৎ করে তার আসল আকিদাটা বেরিয়ে গেছে মুখ দিয়ে আর আমাদের হাদিস ফ্যাকাল্টির ছেলেরা ওরা তো অনেক সেনিয়ান অনেক বুঝে এ বিষয়ে পট করে যখন ধরে নিয়েছে তখন বলছে সরি সরি আসে সরি আপনার আকিদা বেশি বুঝেন আমি আকিদা বুঝি না আমাদের প্রফেসর নাহুর গ্রামের প্রফেসর বলছে আমি আকিদা বুঝি না আপনারা বেশি বুঝেন ওই বিষয়ে আমি ঢুকবো না কথা বোঝা গেছে তাহলে আমিও গ্রামার পড়েছি কার কাছে আশারির কাছে কিন্তু আকিদা যদি আশারি আলেমের কাছে পড়ি তো আমি তো গুমরা হয়ে যাবো হাদিস যদি আমি আশারি আকিদার লোকের কাছে পড়ি বা তফসির পড়ি তাহলে তো আমার তফসির গুমরা তফসির হবে কথা বোঝা গেছে না যেখানে আসবে ইয়াদুল্লাহ তো বলছে আল্লাহর হাত নয় আল্লাহ বলছে ইয়াদুল্লাহ বলছে আল্লাহর হাত নেই কি আছে কুদরত গুমরা করলো না করলো না গুমরা করলো তাহলে ইসলাম শিখতে হলে সহি আলমের কাছে শিখতে হবে দুনিয়া শিখলে যে বেশি দুনিয়া জানে ওর কাছে দুনিয়া শিখে না হু সার্ব গ্রামার হ্যাঁ আরবি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে দুনিয়া আরবি ল্যাঙ্গুয়েজ যাকে দাড়ি মোড়া লোকে শিখায় একজন আর কেউ বেদিন শিখায় অসুবিধা নেই শিখতে পারেন যদিও ভালো যে যত ভালো মানুষের কাছে শিখবে তত ভালো তার ওস্তাদের একটা প্রভাব থাকে মানুষের উপর তো কথা লম্বা হয়ে গেল প্রশ্নের উত্তর বলছেন জবাবে যে এমন শিক্ষক আপনি চয়েস করবেন যার আকিদা হচ্ছে মুস্তাকিম আকিদা মুস্তাকিম মানে আকিদা হচ্ছে সোজা আকিদা সহি আকিদা আর তার এলেমও হচ্ছে সহি এলেম আমরুন মতলুব এটাই হচ্ছে এমন বিষয় যেটা কাম্য এটি কাম্য বিষয় এটি হওয়া উচিত ওয়াইদ আলম ইমকেন যদি সম্ভব না হয় ওজেদাত মান ইন্দাহ মারিফা ফিল ফিক মাসালান যে কোনো মদারসের ক্ষেত্রে প্রথম বলছেন শিক্ষক চয়েস করবেন প্রথমখানে যদি সহি আকিদার পেয়ে যান তো বেদাতের কাছে কিছুই শিখতে যাবেন না কথা বোঝা গেছেন যায়নি যদি আপনি সব সব শিক্ষায় ভালো মানুষের কাছে শিখতে পারেন তো খারাপ মানুষদের শিখতে যাবেন যাবেন না কিন্তু যদি দেখা যায় যে না সব সাবজেক্ট আমি সহি আকিদার আলেমের কাছ থেকে শিখতে পারছি না মান মারিফা একটা লোক ফেকার কিন্তু মাহের ফেকাতে ভালো অভিজ্ঞ আবির নাহু অথবা আরবি গ্রামারে বেশ অভিজ্ঞ অল অলুম অথবা আল্লাহ বিল আকিদ অথবা এমন বিদ্যাগুলিতে সে অভিজ্ঞ পণ্ডিত যেগুলির সম্পর্ক আকিদার সাথে না তাহলে কোনো আপত্তি নেই ওই সব এলেমগুলি হাসিল করতে কার কাছ থেকে যেই এলেমগুলি সে ভালো জানে কিন্তু আকিদার এলেম হ্যাঁ কার কাছ থেকে শেখা যাবে না বেদাতির কাছ থেকে শিখা যাবে না আম্মাল আকিদা তাই বলছে আম্মাল আকিদা ফালা হা ইল্লা আলা আহলিল আকিদাতি সাহিহা পক্ষান্তর আকিদা যখন শিখবেন সেটা আপনি শিখবেন না একমাত্র কার কাছে শিখবেন ইল্লা আলাল আলা আহলিল আকিদাতি সাহিহা সহি আকিদার আলেমের কাছ থেকে শিখবেন সহি আকিদার লোকের কাছ থেকে আপনি আকিদা শিখবেন কিন্তু ধরেন ফারাইজ শিখছেন ফারাইজের কোর্স করলাম না আমরা পঁচিশটা ফারাইজ শিখার জন্য আমার কাছে হলে তো ভালো বা এরকম সহি আকিদার আলেমের কাছে ফারাইজ শিখলে ভালো কিন্তু যদি দেখা যায় ফারাইজ একটা বেদাতি আলেমের কাছ থেকেও শিখছেন সুফির কাছ থেকে ফারাইজ খুবই ভালো আমার চেয়ে ভালো ধরে শিখছেন জায়জ আছে জায়জ আছে আমাদের দেশে কানুন গই বলে বুঝেন না বুঝেন না আপনারা কানুনকে বুঝেন তো হ্যাঁ একজন মাথা অন্তত ঝুলিয়েছে কানুন মানে ওর সরকারি লোক থাকে যারা ওই জমি জায়গার ভাগ বন্টন বুঝে কিন্তু হ্যাঁ কানুন গইরা কিন্তু ফারাইজ জানে এখন একজন লোক কানুন গইয়ের কাছ থেকে ফারাইজের মাসলা জেনে নিল অথচ হয়তো মজার পন্থী জায়জ নয় ওর কাছ থেকে জায়জ আছে জায়জ আছে আপনার এলাকা ওকে পেয়েছেন কিন্তু যদি ভালো আলেম পেয়ে যান তো ভালো দিনদার লোকের কাছ থেকে যত ভালো শিখতে পারে তত ভালো এই জন্য ইচ্ছে করি কখনো অসৎ লোকের কাছ থেকে যে কোনো বিদ্যা শিখবেন না তবে দুনিয়ার বিদ্যাগুলি শেখা যেতে পারে কিন্তু আকিদার বিষয় শিখতে হবে সহি আকিদার আলমের কাছে আল্লাহ আলম সাল্লাহ মোহাম্মদ আলী হোসাফি